আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র জবানের বাণী কোরআনুল করিমের প্রত্যেক আয়াতের মধ্যে এত বিশাল বিস্তারিত আলোচনা রয়েছে যে কোনো একটি আয়াতের মাধ্যমেই আল্লাহ চাইলে মানুষকে হেদায়তের রাস্তা দেখাতে পারেন কোরআনের বিশালতা এটা দুনিয়ার কোনো মানুষের ব্যাখ্যা দিয়ে মানুষের দ্বারা করা সম্ভব নয় আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের আরেক জায়গায় বলেন কাইফা তাকফুরু নাবিল্লাহ ও বিশ্বজগতের মানুষ তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফুরি করো নাফরমানি করো নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞ হও অথচ কুমতুম আমওয়াতা তোমরা মৃত ছিলে তোমাদের কোনো নাম নিশানা ছিল না দুনিয়াতে আমরা আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল আপনার আমার মা বাবা জানতেন যে এমন একজন সন্তান আল্লাহ আমাদেরকে দিবেন কথা বলেন আপনি আমি জানতাম অতপর আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটা জীবন দিলাম দুনিয়াতে পাঠালাম এই দুনিয়াই শেষ নয় আবার মরতে হবে সুম্মা ইউহিকুম ওই মরাটাই শেষ নয় আবার জীবিত করা হবে ওই জীবিত হইয়া আবার তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর কাঠগড়ায় ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেন দুনিয়ার জীবনটা কোন কাজে তুমি ব্যয় করলা আল্লাহ কি জন্য পাঠাইছিলেন আর তুমি কি করছিলা হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর কাঠগড়ায় আবার দাঁড়াতে হবে দুনিয়াতে তো তাফালিং কম করলাম না কথা বলে না টাকার মালিক হয়ে গেলে দাপট বেড়ে যায় শিক্ষা থাকুক চাই না থাকুক ক্ষমতা পেলে দাপট বেড়ে যায় মুরুব্বী পাই আর ছোট পাই সবার সামনে ক্ষমতা ক্ষমতা ভাব থাকে বংশমর্যাদা ভাব ভালো হলে সম্ভ্রান্তশীল পরিবারের সন্তান হলে তাদের হাঁটা চলার ভাবটাই থাকে আলাদা ঠিক কিনা তোমার যে ভাব এই ভাব দুনিয়াতে তুমি কেন দেখাইলা দিনের জন্য নাকি নফসানিয়াতের জন্য এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কার কাছে দিতে হবে দুনিয়াতে যতই বাহাদুরি দেখাও না কেন কেয়ামতের ময়দানে কোন চাপাবাজি চলবে না চলবে নাকি আল্লাহ মানুষকে চোদ্দটা কসম খেয়ে স্বাধীনতা দিচ্ছেন চোদ্দটা কসম খেয়ে আল্লাহ বলেন ও বান্দা স্বাধীনতা দিলাম ইচ্ছা করলে নেকের কাজও করতে পারো ইচ্ছা করলে গুনার কাজও করতে পারো ইচ্ছা শক্তি দিয়া দিলাম বান্দা যদি স্বাধীনতা পাওয়ার পর নেকের কাজ করো জান্নাত গুনার কাজ করলে জাহান্নাম কার ঘোষণা ও মুসলমান দুনিয়ার মধ্যে দাপট পাওয়ার পরে ইচ্ছা শক্তি পাওয়ার পরে মন করা জিন্দিগি চালাও আল্লাহর গুলাম না না আল্লাহ যে জন্য পাঠাইছেন দুনিয়ার মধ্যে কাজকর্মে সব সম্পন্ন করো না না মন মতো জিন্দিগি চালাইও না ও মুসলমান বলেন দুনিয়াতে আসলাম কার ইচ্ছায় আরো জোরে বলেন কার ইচ্ছায় দুনিয়া ছেড়ে যাব কার ইচ্ছায় আসলাম আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানের সময়টা কার ইচ্ছায় ব্যবহার করা দরকার আর জোরে বলেন যারা আল্লাহর ইচ্ছায় দুনিয়ার মধ্যে চলাফেরা করে এদের নাম মুসলমান এদের নাম কি মুসলমান তো আত্মসমর্পণ করা ও মুসলমান যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম আত্মসমর্পণ কেমনে করবা জানো উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هادن عنان خد بدست খাজাদাদান ও মুসলমান আত্মসমর্পণ কেমনে করবা জানো ঘোড়ার মুখের মধ্যে যখন লাগাম লাগাইয়া মালিকের হাতের মধ্যে রশি ধরা থাকে ঘোড়া বোবা কণ্ঠি ডাক দিয়া বলে মালিক যখন মুখের মধ্যে লাগাম লাগা দিস আমার গতিপথের কোনো স্বাধীনতা নাই চলার পথের কোনো স্বাধীনতা নাই যখন ডানে টান বা ডানে যাব বামে টান বা বামে যাব সামনে যাইতে বলবা সামনে যাব আমার মন করা কখনো আমি পথ চলব না ও মুসলমান জীবনের লাগামটা আল্লাহর হাতে দিয়া ডাক দাও আল্লাহ আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার তাকুয়া আমার আল্লাহর উনি ডাক দিলেন যুবক দাঁড়াও যুবক দাঁড়া গেছে ও বৃদ্ধ কি বলবেন দ্রুত বলেন আমার সময় নাই আল্লাহর উনি খাজা মাজুব রহমাতুল্লাহ জবাব দেয়া বললেন বাবা এত অহংকার ভালো নয় যুবকের মেজাজ গরম হয়ে গেছে হে বুড়া আপনি আমাকে চিনেন আমার বংশ পরিচয় আপনি জানেন আমার বাবা কত ক্ষমতার মালিক আমার চাচা আমার দাদা আমার বংশ সবাই বড় বড় পদে আদিষ্ট হয়ে আছে আল্লাহর বন্ধ বললেন না বাবা তোমার বংশ পরিচয় আমি কিছুই জানি না তবে তোমাকে চিনি আমাকে কেমনি চিনলেন এর আগে তো মনে হয় না কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কয় না কোনোদিন সাক্ষাৎ হয় নাই আশ্চর্য ব্যাপার একবার বলেন বংশ চিনি না আবার বলেন আমাকে চিনেন আগেও দেখা হয় নাই বিষয়টা কি জবাব দিলেন ও যুবক আমি যেই পরিচয়টা তোমার জানি শোন আমার জানা মতে তোমার দুনিয়াতে আগমন খালি হাতে কিছু শুনিয়া দুনিয়ার মধ্যে আসো নাই আবার যখন বিদায় হইবা একা একা যাইবা মূল্যহীন হয়ে যাইবা এ যুবক এত সম্মান এত সম্মান যখন চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে যুবক তখন তোমার সম্মান থাকবে না যারা তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেত তোমাকে বসার জন্য দিত তারাই তোমার মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত সরা নিবে এমনকি দুনিয়ার একটা সুতা পর্যন্ত তোমার সাথে দিবে না শুধুমাত্র তিনটা কাপড় পাইবা সঙ্গে কেউ যাবে না এমনকি বিছানাটাও পাইবা না তোমার আশা খালি হাতে যাওয়া মূল্যহীন হইয়া মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াইবা ও যুবক এই পরিচয়টা আমি তোমার জানি বলতো যুবক যেমন পরিচয় যার আছে সে কোনদিন অহংকার করতে পারেনি যুবকের বুঝ হয়ে গেছে আল্লাহ রলির পায়ে পড়ে কান্না শুরু করে দিছেন ও আল্লাহ রলি বুঝতে পারি নাই দুনিয়ার মানুষ যদি এমনি চিন্তা করত কোনদিন অহংকার করতে পারত না হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যাঁ দুনিয়া কি নমায়েশে পর নজর হায় নমি গুয়া কে দুনিয়া জুতা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস সিস্তে দুনিয়া আজ খোদা গা ফেল नए कमाशो नुकरह फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबुगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो بازار سے گزر ہو کری در نہیں ہو زاگا زی لاگن کے دن یا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے او مسلمان مندار اللہ غلام দুনিয়ার বাস্তবতা বুঝলেই হবে না মরণের পরের বাস্তবতাও অনুধাবন করা লাগবে ঠিক কিনা ওম আল্লাহ স্বাধীনতা দিছে কিন্তু কেয়ামতের ময়দানে স্বাধীনতা থাকবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলামিন পাহাড়িয়া সেফাতের নামের সাইনবোর্ডটা লাইয়া বড় হুঙ্কার দি গুসার সাথে ডাক দিবেন لمن الملك اليوم لمن الملك اليوم لله الواحد القهار قادر قدرت داري بركمان أنت ربي أنت حسبي ذو الجلال ক্ষমতাকার আর জোরে বলেন ক্ষমতাকার হায়াতের মালিক কে মৌতের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে ধনী বানানোর মালিক কে গরিব বানানোর মালিক কে সুখে রাখার মালিক কে দুঃখে রাখার মালিক কে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে সব কিছুর মালিককে জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশে কুকা কাম হাই ও মুসলমান ইমানদার দুনিয়ার পাগল হয়ে লাভ নাই যদিও দুনিয়া ছাড়া চলা যায় না তবে দুনিয়া ব্যবহার করব দুনিয়ার জন্য পরকালের জন্য দুনিয়া ব্যবহার করতে গিয়া আমি যাতে দুনিয়াদার না হয়ে যায় কারণ দুনিয়া টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না বাঁচাইয়াও রাখতে পারে না শান্তিও দিতে পারে না ঠিক কিনা ও মুসলমান দুনিয়া টাকা পয়সা মানুষকে যদি বাঁচায় রাখতে পারত শান্তি দিতে পারত খাওয়াইতে পারত বেশি দিন আগের কথা নয় মাত্র কয়েক বছর আগের কথা বাংলাদেশের এক নাম্বার ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম কত টাকার মালিক ছিল নিজেও জানত না এখনো যদি সম্পদ দেখতে চাও ঢাকার রামপুরা আফতাবনগর বনশ্রী সম্পত্তি এলাকায় যাও হাজার হাজার কোটি টাকার সম্পত্তির একক মালিক জহুরুল ইসলাম এর পরেও আল্লাহ রব্বুল আলমিন দেখা দিলেন জহুরুল ইসলাম মারা যাওয়ার ছয় মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে কোরমা পোলাও বিরানি গোস্ত ভাত খাইতে পারে নাই বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায় আপনার বাড়িতে দাওয়াত দিবেন এসেই বলে গরুর গোস্ত খাই না দুধ খাই না দধি খাইতে পারি না মিষ্টি খাই না আছে না নাই প্রশ্ন করেন এ বড় লোক তোমার তো টাকা পয়সার অভাব নাই তোমার বিবির পরিধানের মধ্যে দামি দামি স্মরণের গহনা পড়াও একটু উন্নত চিকিৎসা করাইয়াও তোমার মুখের মধ্যে রুচি বাড়াও ওই বড় লোক জবাব দিবি না দাও টাকা পয়সা দিয়া অনেক কিছু পাওয়া যায় চাইলে বাঘের চক্ষুও মেলানো যায় কিন্তু অনেক চেষ্টা করে দেখলাম টাকা পয়সা দিয়া মুখের মধ্যে রুচি বাড়ানো যায় না প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না শান্তি কাকে বলে জহুরুল ইসলাম শান্তি চোখে দেখে নাই বর্তমানেও মিল কারখানার মালিক দেখা যায় বড় বড় শিল্পপতি দেখা যায় সালাম দিবেন মিয়া ভাই কেমন আছেন সালামের জবাব দেয়া বলে না ভালো নাই সন্তান কথা শুনে না বিবি কথা শুনে না সংসারে শান্তি নাই মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার দুই নাম্বার আমার আমার চেয়ে বড় অশান্তিতে দুনিয়ার মধ্যে আর কেউ নাই আপনি প্রশ্ন করেন ও শিল্পপতি একটা অবাস্তব কথা শুনাইলা তোমার চেয়ে তো বেশি শান্তিতে কেউ থাকার কথা নয় কারণ তুমি এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমাও এসি গাড়ির মধ্যে চলাফেরা করো তোমার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে ও শিল্পপতি রে তোমার চাইতে বেশি শান্তিতে কেউ তো থাকার কথা নয় শিল্প শিল্পপতি জবাব দিয়া বলবে আল্লাহর গুলাম এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয় কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না ও মুসলমান পক্ষান্তর একজন গরিবের দিকে তাকাও দিন আনে দিন খায় যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না এরপরেও যদি খবর নেওয়া হয় খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দূর গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর হৃদয় তাকিবে বেজার নম্রতা সদা রহমত শিবে তথা প্রভুর দা বরর বড়াই করলে দিলে রহমত আসে না মেটা দো আপনি হাস্তি কো আগার কুসমর তো বাচা হ কেদানা খাক মে মিলকার গোলে গোজর হতা হায় বড় বড়াই করলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে ও সদা উসু জাগার পানি যেমন নিচু দিকে যাই তেমনি আল্লাহর রহমত আসে নম্র তারি দয় ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে ও মুসলমান এত উন্নত চিকিৎসা করার পর জহুরুল ইসলাম দুনিয়ার মধ্যে বাঁচতে পারে নাই আওয়ামী লীগের দাপুটি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে না রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই বিএনপির আব্দুল মান্নান ভুইয়া দেলাওয়ার হোসেন বাঁচতে পারে নাই উল্হু আল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاها لا جد ولا ند ولا حد لمولاها لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لنا سورة لا شبه لمولاه لا هيئ ও মুসলমান আল্লাহ আছেন না নাই আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর নাই ক্ষয় নাই আল্লাহর শুরু নাই শেষ নাই আল্লাহ আহাদ আল্লাহ এক দ্বিতীয় আল্লাহর সাথে কোন শরিক নাই আল্লাহ সমাদ আল্লাহ বিনিয়াস বিপরোয়া আল্লাহ আমুক অপেক্ষী ইয়ালিদ দুয়া লাম ইউলাদ আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই আল্লাহ কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই বড় কে আল্লাহু আকবার অর্থ কি জোরে বনে কেমন বড় আল্লাহ কেমন বড় আল্লাহু আকবার অর্থ কি জোরে বলেন আল্লাহ বড় আল্লাহ সবচেয়ে বড় নন যদি আল্লাহ সবচেয়ে বড় বলা হয় তার মানে অনেকগুলো বড় আছে তার মধ্যে আল্লাহ বড় না না আল্লাহর সামনে কোনো বড় বড় নয় আল্লাহর সামনে সব নাথিং সব জিরো ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বড় মানি আল্লাহ একমাত্র বড় আল্লাহ বড় মানি আল্লাহ একমাত্র বড় এবং মহান আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সামনে কোনো বড়ত্ব চলে না মুসলমান কেমতের ময়দানে আল্লাহ ডাক দিবি না দুনিয়াতে তো কম বাহাদুরি করলি না আমি আল্লাহ স্বাধীনতা দিলাম ইচ্ছা শক্তি দেওয়ার পরে বলছো ওলামায় ক্রামের কথা শুনবো না কে শোনাবে নামাজ পড়াবো না কে নামাজ পড়াবে রোজা রাখবো না কে রাখাবে পর্দা করবো না কে করাবে আজকে পারলে বল আমি হিসাব দিব না কে হিসাব দিবে আজকে পারলে বল পুঁসিরাত পার হব না কে পার করাবে মিজানে যাব না কে নিবে এই ক্ষমতা সেদিন থাকবে না কারণ সেদিনের মালিক কে তাহলে এই দিনের মালিক আল্লাহ না ওইটা কেন বললেন এই দুনিয়ায় স্বাধীনতা আছে ওখানে কি নাই তুমি যে চাপাবাজি করবা এই সুযোগটা থাকবে না আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জবানটা বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে ভাগার জায়গা নাই পালাইয়া যাওয়ারও কোনো কি নাই ও মুসলমান আল্লাহ বলেন বন্দা কিভাবে না করো অথচ তোমার কোন নাম নিশানা ছিল না আমি আল্লাহ জীবন দিলাম সুন্দর একটা গঠন দিলাম এত সুন্দর করে বানাইলাম মানুষের মতো এত সুন্দর দুনিয়াতে আর কিচ্ছু নাই মানুষের সে সুন্দর আর কাউকে আল্লাহ মানুষের মতো সুন্দর বানান নাই আল্লাহ চারটা কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সব চাইতে সুন্দর গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছি চারটা কসম খাই আল্লাহ বলছেন মানুষ এত সুন্দর এত ভালো এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন কিন্তু আমাদের কামরা কামড়িতে আমরা নিকৃষ্ট হয়ে আছি ঠিক কি বলেন মুসলমানের মধ্যে থাকবে দাতৃত্ব সৌহার্দ্য বন্ধুত্বপূর্ণ আচরণ অথচ মুসলমান একে অপরকে দেখলে সালাম পর্যন্ত দেয় না মনে হয় একে অপরকে চিনেই না কারণ জেতার নেশায় আমরা বুধ হয়ে আছি এই জেতার নেশা অন্তর থেকে দূর করতে হবে যেই জিনিসটা নিয়ে জেতার নেশা করতেছি আপনার আমার নেশায় সেই জিনিসটা যে বিলীন হয়ে যায় এর কোনো খবর নাই যেমন এক ব্যক্তি দুই বিবাহ করেছে তো দুই বউ সব সময় স্বামীকে নিয়ে ঝগড়া করত বেশি কাছে পাইতে চাইতো দুইজনেই ঝগড়ার কারণ কি স্বামীকে কাছে পাওয়া উত্তর দেন ঝগড়ার কারণ কি তো স্বামী একদিন বাহির থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরছে দুই বিবিকে ডেকে বলল যে আমি অনেক ক্লান্ত আমার হাতে পায়ে একটু তৈল মালিশ করা দরকার দুই বউ দুদিক থেকে টানাটানি শুরু করছে স্বামী বলল দেখো তোমরা এভাবে করলে তো আমি আরো অসুস্থ হয়ে পড়ব তা আমি একটা ভাগ করে দেই তোমাদের বড় বউ ডান হাত আর ডান পায়ে তৈল মালিশ করবে ছোট বউ বাম হাত আর বাম পায়ে তৈল মালিশ করবে দুজনেই সন্তুষ্ট বড় বউ তৈল গরম করে ভারী একটা পিতলের বাটিতে তৈল নিয়ে স্বামীর দিকে যাচ্ছে বরবর কোন হাত কোন পা জোরে বলেন তো এমন পজিশনে স্বামী শুয়ে আছে বাম দিক থেকে ঘুরে ডান দিকে যেতে হবে তো বাম দিক থেকে যাওয়ার সময় হাত ফসকে গরম তৈলের বাটিটা স্বামীর বাম পায়ের উপরে পড়ে গেছে বাটিটাও ভারী তৈল গরম পায়ে ফসকা পড়ে গেছে বাটি পরে পা কেটে গেছে স্বামী চিৎকার দিয়ে উঠছে ছোট বউ দৌড় দিছে কি ব্যাপার এসে দেখে পায়ের কাম শেষ আচ্ছা এই অবস্থায় দুজন বিবি মিলে কি করা দরকার ছিল কথা বলে না কেন ডাক্তার দেখাবে কেন স্বামী তাদের মূল সম্পদ স্বামী তাদের দুজন ঝগড়া করে কাকে নিয়ে কিন্তু তাদেরকে জেতার নেশায় পেয়ে বসেছে তাদের যে মূল সম্পদ সেটার কথা ভুলে গেছে ছোট বউ বলল তুমি আমার পায়ের উপর তেল ফেলাইলে কেন আমার হাত ফুসকে পড়ে গেছে এখন চিকিৎসার দরকার তোমার এত শখ পায়ে তুল ফেলাইবা তো ডান পায়ে ফেলাইতে আমার পায়ে ফেলাইছো কেন তুমি যেহেতু আমার পায়ে তুল ফেলাইছো দেখো কি পারি আমি নিজেও গিয়ে এক বাটি তৈলেই না ডান পায়ে ছেড়ে দিচ্ছে বড় বউ বলে এই কারবার লাঠি একটা নিয়ে হাতে একটা বাড়ি দিয়ে বাম হাত ভেঙে দিচ্ছে ছোট বউ ডান হাত ভেঙে দিলে একটা পর্যায়ে মারতে মারতে দুই বউ স্বামীরই মেরে ফেলে আমাদের অবস্থা ঠিক ঠিক তেমন অবস্থায় চলবে এ মুসলমান আজকে ইসলাম নিয়ে দল বিভক্ত সবাই মনে করে আমি ঠিক আমি ঠিক বিষয়টা এমন নয় অথচ ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানরা ওই শকুনের দল তোমার আমার পাশে দাঁড়িয়ে রয়েছে যখনই তোমার আমার মধ্যে দ্বন্দ্ব লাগবে তখন ইসলাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিবে ঠিক কিনা জলে বলে চোর চুরি করে ধনির বাড়ি না গরিবের বাড়ি একদিনেই চুরি করে না সুযোগে থাকে সুযোগ খোঁজে যেদিন সুযোগ পায় সেদিনই কাজটা করে বিবি চাকরি করে বেতন পায় বিশ হাজার স্বামী চাকরি করে বেতন পায় দশ হাজার বেশি কাজ একদিন রাতে স্বামী স্ত্রী দুজনই অফিস করে বাসায় ফিরল রাতের খাবারের পরে স্বামী বলতেছে বিবি মশারিটা টানাও ঘুমাবো শরীরটা ক্লান্ত লাগে বিবি বলল আমিও ক্লান্ত আজকে তুমি মশারি টানাও স্বামী ডেকে বলল দেখো হুজুরদের জবান থেকে শুনছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত তুমি যদি আমার মশারি না টানাও আমাকে যদি খুশি করতে না পারো এই বেহেস্ত তুমি পাইবা না পা দিয়ে যাতা ধরে রাখবো বিবি বলে তুমি ঠিক শুনছো বলে হ্যাঁ তুমি হুজুরদের কাছে আবার যাও কথা বলে না তুমি হুজুরদের কাছে আবার যাও গিয়ে বলো হুজুর আমার বউ বেতন পায় আমার চাইতে দশ হাজার বেশি এই মুহূর্তে আমার পায়ের নিচে বউয়ের জান্নাত না বউয়ের পায়ের নিচে আমার জান্নাত আচ্ছা বলেন তো যেই স্বামী বিবিকে দিয়া চাকরি করায় এমন বিবিকে দিয়া সে যদি রাবেয়া বস্ত্রীর আচরণ চায় পাবে যদি মহিলারা চাকরি করে ক্ষতিটা কি দেখেন আমাদের সমাজের ধ্বংসের আর কারণ মহিলারা ঘরে থেকে সন্তান পালন না করা কারণ আমার বিবি চাকরিতে যাবে আমার সন্তান লালন পালন করবে কাজের বুয়া কাজের বুয়া সন্তান লালন পালন করলে কাজের বুয়ার সন্তানের মতোই হবে আমার সন্তানের মতো হবে না আর কাজের বুয়ার সন্তানের মতো যারা হবে তারা সমাজের করণধার হবে না তারা সমাজে ক্ষতিকারক হবে ঠিক কিনা তোরা বলে স্বামী চিন্তা করতেছে এই ফতুয়া নিয়ে হুজুর কাছে গেলে ঝাড়ুর বাড়ি একটাও নিচে পড়বে না দুজনে কথা বন্ধ করে দিল বিবি বলল ঠিক আছে যে আগে কথা বলবে সে মশারি টানাবে চোরের দল তো বেড়ার পাশে দাঁড়িয়ে আছে এ সুযোগ যায় তাড়াতাড়ি ঢোক ঘরের মধ্যে ঢুকছে সব নিচে স্বামীও দেখতেছে বিবিও দেখতেছে কিচ্ছু বলে না সোরের সর্দার বলল এ স্বর্ণগহনা কই কোস্তাদ সিন্ধুকের মধ্যে খোল সিন্ধু সিন্ধুকে তালা লাগানো চাবিল চাবি তো ভাবির খারির খোটের মধ্যে কয় খোল কিছু বলবে না কয় না না কিছু বলতো না ভাবি বংশীয় মেয়ে ভাবির একটা ইজ্জত আছে প্যাস্ট্রিজ আছে যদি আগে কথা বলে তোমার শরীর টানাতে হবে ভাবিও ফুলে তিনজন হইছে ঠিকই তো আমার ইজ্জত কম নাকি আমি আগে কথা বলতাম না হার আমি মানব না জেতার নেশায় হয়েছে কিসের নেশা চোর বাহিনী সব যখন নিয়ে নেমে গেছে স্বামী বলে বিবি সব তো নিয়ে গেল বিবি বলে মশারি টানাও স্বামী ডাক দেয়া বলে বিবি মশারি টানানো তো জটিল বিষয় নয় চার কোনায় চারটা মাথা লাগা দিতাম এক মিনিট সময় লাগতো না সারা জীবনের কামাই মাথার গাম পায়ে ফেলানো রক্ত পানি করা আমাদের পরিশ্রমের টাকা পয়সা স্বর্ণ গহনা তোমার আমার দমদের কারণে নিয়ে গেল দ্বন্দ্বটা তো বড় নয় ঘরের মধ্যে স্বামী স্ত্রীর চাইতে আপনার কেউ নাই যখন তোমার আমার দ্বন্দ্ব লেগে গেছে ওই ও তো পেতে থাকা চোরের দল ঘরের দামি দামি সম্পদ সব নিয়ে গেছে ও মুসলমান ইমামদার আল্লাহর গোলাম সাধারণ সাধারণ বিষয় নিয়ে তর্ক যখন করতেছ মুসলমান একে অপরের চাইতে আপনার অন্য কিছু হতে পারে না মুসলমানের দামি সম্পদের নাম ইমান ওই ওত পেতে থাকা ইমাম চোরেরা তোমার মারামার দ্বন্দ্বের কারণে ইমান চুরি করে নিয়ে যায় যে তার নেশায় আমরা কিছুই করি না মুসলমান সময় নাই সময় নাই এখনো যদি মুসলমান ঐক্য করে না তোলা ইসলাম বিদ্বেষীদের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত থাক যদি সাধারণ বিষয় নিয়ে মুসলমান দ্বন্দ্ব কর তোমার রক্ত দিয়া ইসলামের শত্রুরা গোসল করার অপেক্ষায় আছে বিবাহ করছে বউ কথা শুনে না বড় বেজাল বিষয় শ্বশুরকে গিয়া বললো শ্বশুর আব্বা এতগুলো টাকা দিয়া মহারানা দিয়া বিবাহ করলাম আপনার মেয়েটা আমার কাছেও আসে না কথাও শুনে না কয় বাবা ডাক্তার দেখাও ডাক্তার দেখাইছি কাজ হয় না তাহলে জিনে ধরতে পারে কবিরাজ দেখাও কবিরাজ দেখাইছি কাজ হয় না এভাবে দুই তিন চার বছর চলে গেল হঠাৎ একদিন রাত গভীর আড়াইটা তিনটার দিকে বিবি আইসা স্বামীকে জড়া ধরছে স্বামী বলে ব্যাপারটা কি তোমার জিন কি চলে গেছে বলে না কোনো জিন টিন ছিল না কয় তাহলে একটা রাতের জন্য একটা মুহূর্তের জন্য এত ডাক্তার কবিরাজ দেখাইলাম তুমি আমার কাছে আসলা না আজকে আসলা ব্যাপারটা কি কয় ঘরে চোর ঢুকছে কি ঢুকছে ও স্বামী লক্ষ্য করে দেখলাম ঘরের মধ্যে তোমার আমার চাইতে আপনার কেউ নাই তোমার আমার মধ্যে যদি দ্বন্দ্ব থাকে এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে চোরে দল সম্পদ নিয়ে যাবে এই জন্য এই যে তোমার হাত ধরলাম আর জীবনে ছাড়বো না চোরকে আর সুযোগ দেয়া জোরে বলেন ও মুসলমান সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত এখনো যদি সচেতন না ইমান নিয়ে বাঁচা যাবে না মুসলমানিত্ব টিকানো যাবে না মুসলমান দ্বন্দ্ব নয় ঝগড়া নয় এই নয়নগরের মধ্যে সমস্ত মুসলমান গুলো যদি এক হয়ে যায় বাংলাদেশের জন্য নয়নগর হবে মুসলমানদের ইসলামের জন্য মডেল ঠিক কিনা এই এলাকার যুবকরা যদি মুরব্বীদের সম্মান করে দেখলেই যদি সালাম দেয় সামনে সামনে যদি সিগারেট তাই না ব্রিক ফিল্ডের ধোয়া না ছাড়ে এটা এলাকার জন্য সুনাম না বদনাম জোরে বলেন ও মুসলমান ইমানদার এখান থেকে মাদ্রাসার ছাত্ররা হাঁটা চলা করে কারণ এলাকার মধ্যে অনেকগুলো মাদ্রাসা আছে এখান থেকে ওলামায়াম হাঁটা চলা করে রাস্তা দিয়া মসজিদের ইমাম সাহ যাইতেছে দোকানদার ফুল আওয়াজ দিয়া বিট দিয়া গান চালাইতেছে এটা সম্মান নয় সুনাম নয় তুমি গান শুনো তোমার অধিকার আছে কারণ আল্লাহ ইচ্ছা শক্তি দিচ্ছেন গান শুনতেছ তার মানে এই নয় অপরকে তুমি অপমান করার অধিকার তোমার নাই ঠিক কিনা আজকে মাহফিলের আওয়াজ তোমার কানে গেলে তুমি জবাব দাও হুজুর এলাকায় মাইক লাগাইতে পারবেন না কারণ কি আমার হাটের রুগী আছে আর সারা রাত বিয়ার অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে তোমার বাড়ির ছাদের উপরে রং বেরঙের বাতি জ্বালাইয়া কয়েক বাড়ির মাঝখানে প্যান্ডেল দিয়া সারা রাত বিট দিয়া গান বাজানো হয় মনে হয় ভূমিকম্প চলতেছে বাচ্চারা ঘুমাইতে পারে না নামাজিরা ঘুমাইতে পারে না মহিলারাও ঘুমাইতে পারে না এলাকার যুবকগুলো যদি সভ্য হয়ে যায় ওলামা একরাম দেখলে সম্মান করে সালাম দেয় হাজি সাহেবকে দেখলে যদি সম্মান করে সালাম দেয় মুরব্বীদেরকে দেখলে যদি সম্মান করে সালাম দেয় মুরব্বীরা যদি ছোট বাচ্চাদেরকে দেখলে জুনিয়রদেরকে দেখলে অধীনস্থদেরকে দেখলে যদি একটু আদর করে আগে আগে সালাম দেয় এই নয়নগর হবে বাংলাদেশের জন্য মডেল বাংলাদেশের অন্যান্য এলাকার মানুষগুলো বলবে যদি মানুষ হও নয়নগরের এলাকার মানুষের মতো মানুষ হও ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ডাক দেয়া বলেন বন্দ এত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে বানাইছি যে তার নেশায় সব শেষ করে দিস না এত সুন্দর করে মানুষ বানানোর পরেও মানুষ নিজের কর্মের কারণে নিজের ধ্বংস ডেকে আনে ঠিক কিনা এজন্য আল্লাহ চারটা কসম খেয়া মানুষের শ্রেষ্ঠত্বের আয়াত বলার পরেই বলেন সুন্দর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানুষকে এত সুন্দর করে বানাইলাম অথচ মানুষ নিজের কর্মের কারণে আবার পতনের অতল গহবরে চলে যায়